الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل بسم الله الرحمن الرحيم محمد رسول الله الذين معه أشداء على الكفار فضلا من الله ورضوانا في أثر إلى آخر وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال رسول الله صلى الله عليه وسلم بزرگان محترم আল্লাহ তালা বিশেষ মেহরবানি আল্লাহ রব্বুল আমাদের খায়ের বারাকাতের জন্য অনেক নিয়ামত দান করেছে বিশেষ করে বারো টান বলা হয় বছরে বারোবার টান দেয় আরবি বারোটা মাস এর বিভিন্ন মাসে আল্লাহ এক এক ধরনের বরফত রেখেছেন হায়ের রেখেছেন কল্যাণ রেখেছেন আমাদের অনেকগুলো জানা নেই আবার অনেকগুলো ভুল জানা আছে এতে করে আসল জিনিস থেকে আমরা বঞ্চিত হয়েছি মেয়েরাজের চান্দে লোকেরা কত বছর উদার আসছে তার ঘর নবনবাস কিন্তু কোন আলোকে জিজ্ঞাসা করা এই চান্দের এই আমল কোন হাদিসে আছে কিনা প্রথমে চালু হবে একটা আমল তো জেনে শুনে করতে আমাদের জন্য আমাদের আজকের জমি মোহাম্মদ কোন কল্যাণের বিষয় তিনি ছেড়ে যান নাই অর্থাৎ বলার দরকার ছিল তিনি বলে যান নাই এমন কোন ঘটনা নেই যা আমাদের প্রয়োজন আখেরাতের কামিয়াবের জন্য উঁচু থেকে উঁচু দরজার জান্নাত হাসিল করার জন্য যা কিছু প্রয়োজন ছিল সব তিনি বলে অভাব আমাদের জানা প্রত্যেকের ভিতরে প্রেরণা থাকতে জানার আগ্রহ থাকতে হবে জানতে চেষ্টা করলো না একা একা অনেক কষ্ট করল অথচ দেখা যাবে সব কিছুই হয়নি না গোনা হয়েছে এমন আমল করছে যেটা শরিয়াতে যেটাকে বেদার বলা আল্লাহ ভাবি করেন নাই করতে বলেন নাই এইগুলো সে আল্লাহকে রাজি খুশি করার জন্য করছে এগুলো করে আল্লাহ দরবারে যদি কেউ আশা করে মেহনত করলো গলত আশা করলো স্বভাবে যে আশার দ্বারা কাজ হবে কারণ আল্লাহ তারা এলে বর্জনকে ফরজ করে দিয়েছে ফরজে করলো না সে একটা ধারণা করলো আর তার ভিত্তিতে মেহনত করলো আল্লাহ তাকে সব দিবেন কেন কি প্রয়োজন কেউ যদি নিজের বুঝবুত মেহনত করে আর কোনো অফিসে বেতন আনতে চায় আপনার অফিসের পক্ষে অনেক কাজ আমাকে বেতন দেওয়া হবে অফিস দামেও দায়িত্ব দেয় কিছু না দুনিয়াতে কোনো ওষুধ পাওয়া যাবে না কেউ মর্জি মতো থাকল আর মাত্র সে বেতন আপনি গেলেন আপনি কেউ দেবে তুমি থাকত কে জানে তোমাকে দায়িত্ব কে দিবে দায়িত্ব হলে আমাকে জানাইতে হবে আমরা একটা নির্ধারিত কাজ তোমাকে তুমি সব দুর্নীতি করবে আমাদের তো নিয়মত পাওয়া কোথাও বিনিময় পাওয়া যাবে না তো আল্লাহ তো দুনিয়াকে এক্সাম্পল বানায় উদাহরণ বানায় আখড়া বোঝার জন্য দুনিয়াতে ইচ্ছা মতো থাকলে কেউ তোমাকে বেতন দেবে আমার এবার যদি ইচ্ছা মতো করলে আমার রসুল বলে নাই কোন আলে বলে নাই তুই নিজেই মনে করলেন সবাই বেড়াতে রোজা আছে সবাই মেয়েরাতে রোজা আছে নামাজ আছে পরে পরে খুব করলেন আর বিনিময় চাইতেন তখন পাওয়া যায় সমস্যা এই কারণে আমরা জানি না আপনার জানি অনেকগুলো ভুল এই জন্য হকানি আলমের সহবাতে এলেন শিক্ষা করা নেহাজ জরুরি আল্লাহ তো আমাদের বলতে করে নাই সব মানুষরা বলতে হয়ে যাবে বলেন এটা আল্লাহ তালা বলেন নাই আল্লাহর হাবিব বলেন নাই আল্লাহ হাবিবের সামনে সাহাবা কারণে একটা গ্রুপ মানে বাজারে মেহনত করে আর একটা গ্রুপ সামানে মেহনত তারা ফাঁকে মুখে আছে বলে আমার বলে দুনিয়া চালা দুনিয়া আবার থাকবে বাজার ভাত চলবে গাড়ি ঘোড়া চলবে কিন্তু চালাতে লোক লাগবে না সব মানুষকে আল্লাহ তারা রাজ্য করেন আমিটা বলেছেন তোমার সুযোগ মতো সপ্তাহে যখন সুযোগ হয় যখন সুযোগে তোমার সুযোগ মতো আজকে কিন্তু সঠিক কথা সঠিক কথা জানো ওটাকে আমলা এটা তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়েছে কিন্তু তো আসবেই না সে একা একা চিন্তা অনেক লোক আছে যে খানদানি দিনদার বলে খানদানি দিনদার বাপদাদা নামাজ পড়বেন যাও নামাজ পড়বেন কিন্তু কোন আলেমের কাছে দাওয়াত প্রয়োজন মনে করে আমি কথা আমার দাঁড়াই খুদবার শুরু হয় এটা হল পশুমা এখানে অর্থ হয়তো কোন সহি কথা জানেও না জানার চেষ্টাও না এদের আমল গলত এবং কখন দেশের দিনের থেকে বের হয়ে যায় কেউ করতে পারে এই টাইপের লোক যাদের কাছে এলেন নেই কোনো হকানি আলেমের সাথে জুড়ে নেই দেখা যাবে অন্য একটাকে দিন মনে করে ওটাকে বিশ্বাস করে অথচ ওটা দিন না ওটা কুফুরি কথা ও কি কোনো ভণ্ড লোক ওটাকে দিন হিসাবে তাকে বুঝায় ও সে তো মনে চাই আমি একজন পাকা মুসলমান অথচ ওই পুস্তার কারণে সেই ইমানের গণ্ডি থেকে বের হয়ে গেছে খবরই নেই খবরই নেই তাহলে ইসলামের মন্দির থেকে বের হয়ে আসে অথচ তাকে চিনা রয়েছে এইটা হল রসুলের হেস হেসকে রসুল এইটা এসকে রসুল যা শিখাইছে এটা ছেড়ে কি শিখাইছে আল্লাহ রসুল হাবি গলত কোথাও থেকে হাজির তিনি গায়েব জানতেন না একমাত্র আল্লাহ রব্বুল তিনি আলমুল গায়েব তিনি সব কিছু দেখতেছেন গায়েব জাননেওয়ালা কোন নবী রসুনকে তিনি গায়েব জানতা গায়েব জাননেওয়ালা মানান নাই তারা গায়েব জানলে কোনো প্রয়োজন পড়তো না জিব্রাইল আলহামকে মাধ্যম মানে কহি পাঠানো কোনো গায়ের হলে কি ওহি তবে কি এমনি আগে আমি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছেন অপেক্ষা করছেন তখন আল্লাহ দরবার থেকে ফেসলা অপেক্ষা করছেন আল্লাহ দরবার থেকে ফেসলা আসছে ইব্রাহিম আসছে নির্দিষ্ট সুরা নাজল হয়েছে ওটা আল্লাহ রসুল ইহুদিরা করলো আল্লাহ অপেক্ষা এই খ্রিস্টানদের আল্লাহ এই জিজ্ঞাসা করলো অপেক্ষা করলেন এই তোলা না দিল আল্লাহ রসুল এই জব তার অপেক্ষা দরকার তিনি গায়ে জান নেওয়ালা হলে এই অপেক্ষা দরকার মধ্যে এত ঘটনা সরাইয়ের চিন্তায় আছে প্রত্যেক লাইন পাতায় পাতায় দলিল আছে তিনি গায়ে আছে গতকাল আমি পয়েন্ট দিলাম একটা গোত্র আসছে হুজুরের সহবাদ থাকার জন্য হুজুর আলের তারা তাদের জিজ্ঞেস করবেন তোমরা কারা বলল আমরা রবিয়া গোত্রের লোক আসা যাতা বুঝবেন যখন তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কোন বক্তব্য তাহলে কেমন গায়ে তাহলে এই প্রশ্ন করা যাবে বাইকটা রওনা দিচ্ছিল তখন জেনে গেছেন অমুক জায়গাতে লোক আছে তার আসার তো জানলেন না তাদেরকে দেখেও তো বুঝলেন না তাদেরকে জিজ্ঞেস করলেন মুখার শরীফের আদিব প্রসিদ্ধ হাদিস হাদিসে অবদাবুল কায়েম আর একটা হাদিস পয়লাম আল্লাহ রসুল একটা বাগান আমাদের কোন এক জায়গায় দেয় কয়েকটা কবর পাঁচটা কবর এর কাছে যখন গেলেন ওনার খাওয়ারে ভীষণ জায়গায় একটি দৌড় তখন নবী আলাইসাল্লাহ ছাড়া সঙ্গীদেরকে জিজ্ঞেস করলেন এই কবর গুলো কাদের তাদেরকে দাপন করা হয়েছে তোমরা কেউ জানো কি একটা লোক বলল সুতরাং হুজুর আমি দেখ আমি চিন্তা করেন গায়েব জানা হয় এটা জিজ্ঞেস করো কি প্রয়োজন সে কবরগুলো কাদের ওখানে কবরে আজাদ হইতেছিল কবরে আজাব আল্লাহ তালা আমাদেরকে অনুভব করার ক্ষমতা দেয় নাই তাতে ইমান গায়েদের উপর ইমান থাকলো না আমাদের তো তার না দেখে বিশ্বাস করতে হবে আমাদের কোনো ভ্রমণ করার ক্ষমতা দেয় নাই কিন্তু ওই বিকট হওয়ার বিধ্বংস পর্যন্ত শুনতে পায় আমার প্রশ্ন কেন নিজের জিজ্ঞাসা করলেন কেন যে কবরগুলো তাদের এইরকম একটা দুটা না এইরকম ঘটনা একটা বোঝা মুনাফিকরা যখন মা আয়সার উপরে জেনার তো অবাদ লাগাই দিল অপবাদ লাগাই দিল এক সফরে কোনো কারণে উনি পাশে পড়ে লম্বা ঘটনা কোরআন শরীফের আধার পাড়ায় সুরায় মূলের মধ্যে বা এই সুযোগ পেয়ে মোনাফিকরা ঘটনা তৈরি করে করাই দিল এক একদম অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল এক পর্যায়ে আল্লাহ রসুল বলেও ফেলেন দেখো যদি ভুল হয়ে থাকে তো তবে করে না এটাও এতে মা আয়সা সিদ্দিকা আরো অসুস্থ হয়ে গেল যেই কথা অসুস্থ আমাকে যেই কথা বলেছে দেখো তো ভুল হয়ে থাকে কোনোভাবে তাহলে আমি আসলে ভুল করছি তিনি আমার ব্যাপারে এই ধরনের সন্দেহ করতেছে তারা তো কলিজা যাওয়া একবার একবার প্রেমা কি ধরাই দিল বাস্তব দেখেন আল্লাহ আলমিন আমার থেকে সুরায় নূর নাজিল করলেন করে মা আয়সা সিদ্দিকার পবিত্রতাকে একদম ক্লিয়ার ঘোষণা করলেন কোন রকম ত্রুটি নেই চরিত্রের মধ্যে সব মুনাফেদের রয়েছেন মুনাফিকদের ছিল আব্দুল্লাহ উবাই সালুম সেই ঘটনা তাদের হয়ে গেছে যদি গায়ের দাম হয়েছেন এক মাস পেশা পেশা কি প্রয়োজন একটা মাস আর এই কথা বলতেছেন দেখো যে ভুল হয়ে থাকে তার কি করা যায় তোবা করো দক্ষ মহিলাদের তিনিও বুঝতে পারতেছেন না আসলে কি এইরকম একটা দুটা ঘটনা আমাদের সামনে না শত শত ঘটনা আয়াত কোরআনের ওয়াইন্দাহু মাতাতিহুল গায়ব لا يعلمها এই বিষয় অনেকগুলো আপনারা বলবেন ওয়াইন্দা হল আল্লাহর হাতে মাসারাতি হল গায়েবের আল্লাহর হাতে একমাত্র আল্লাহর হাতে গায়েবের চাবিকারী কেউ গায়েব জানে না ইল্লাহ একমাত্র তিনি জানেন এরপরে যদি কেউ বুঝায় যে বিশ্বাস করলে তুমি হাত থেকে রসুল হয়ে গেল আর কেউ বিশ্বাস করে তার ইমানটাকে নষ্ট করে কে তাই সে নিজেই দায়ী আল্লাহ তালা তাকে এলে বর্জন করা সঠিক বিশ্বাস অর্জন করা খরচ করে দিয়েছিল কিন্তু সেটা শিখে নাই না শিখে কোন ধর্মের পত্তরে পড়ে এই কুকুরটাকে শিখছে ইমানের নামে ইমানের নামে কুকুরি কথা শিখছে মধুর নামে বিষ খেয়েছে এই জন্য খানদানি মুসলমান বাপদাদা মুসলমান ছিল সেও মুসলমান বংশীয় মুসলমান এগুলো দ্বারা ইমান হেফাজত করা যায় না সর্বদা আমি তো বললাম বলে নাই সব চাকরি বাকরি বাদ দিয়ে মানুষকে ঢুকে দাও যে দশ বছর পর বলেন বলেছেন তোমার তাদের ঠিক থাকুক তোমার দোকানদারি ঠিক থাকুক একটু সময় বের করো কোন একটা সুযোগে একটু সময় বের করো ওলামায় এই মসজিদে ব্যবসায়ী ভাইদের সাথে পনেরো মিনিট পরে আসান দেওয়া যে সবাই তৈরি করতে পারে আপনারা ভালো করতে পারবেন পনেরো সময় দেওয়া হলো এরপরে তারা শরীফ হইতেছেন কিনা এরপরে শরীফ না হইলে আল্লাহ দরবারে ওনাদের আর কোনো ওজন থাকবে না কোন ওজন থাকবে না তোমরা যদি দেখে দিলে পনেরো মিনিট পরে হোক আমরা অংশগ্রহণ করব কর্তৃপক্ষ তাই বলল এখন না আসলে তার কোনো ওজন আপত্তি আল্লাহ চলবে না আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছেন এরপরে একটু আব্দুল কাটায় যদি কেউ শহীদ না হয় আমার তো বলে কাটায় করে নেই আঙ্গুল কাটায় শহীদ দশ বছর দরকার নেই এই আধা ঘন্টা পনেরো এক ঘন্টার জন্য আসবো শুনো কারণ আমরা দেখেন এই টাইমে খরিদ্দার কিন্তু বেশি আছে যে টাইমে বয়ান হবে এটাও খরিদ্দার বেশি আছে এটা আল্লাহ পরীক্ষা করার জন্য রাখে এবং ক্ষমতা দিতে আল্লাহ দাজ্জালকে আরো বেশি ক্ষমতা দিতে সব লোকজন এই আইনে নিয়ে আসবে আইনে আপনার কোনো বুদ্ধিও দিবে নামাজটা তো কাদা কিন্তু এই যে ফরিদার এত জমা হয়ে গেল ফরিদার তো না জানেন নামাজের কাজা আছে কিন্তু খরিদ্দারের কাজা নেই এটা কিন্তু গলত কথা আপনার কেসমতে আজকে যে রেজেক্ট লেখা হয়েছে যদি আপনি টাইম মতো বয়ানে চলে আসেন বয়ান শোনেন শান্তি মতো আমার পড়েন ওই রেজেক্ট আল্লাহ তারা অবশ্যই আপনাকে বলতে দেবেন আপনি আগে আসছেন বলে আপনার বাজার থেকে আপনার কমাই দেবে সক্ষম এই কাজ করেন যে আল্লাহ তার দুশ্মনকে পালে যে আল্লাহ তাকে গালি দেনে ওরা যে পালে সে আল্লাহ আপনার এসে কমাই দিবে এই কথা মনে করলে তার ইমান থাকবে কিন্তু আল্লাহকে যাবে মনে করবো আমি নামাজ দিচ্ছিলাম বলে আমারটা কমাই দিতে আর নামাজ দেয় না বলে ওটা বাড়াই দিতে এই জন্য হবে আমি জামাতের সাথে নামাজ পড়লে আমি বায়ানে শরীফ হলে ওই রেলের পশ্চিম কালো কমবে না অথচ আদানে বাজারের দোকানদারি করি তাহলে এদের শরীরে যায় হবে না তখন যে লাভটা হবে এই লাভে আমার শরীরটাকে টাকাগুলো নষ্ট করবে তখন ব্যবসা কান্না করলে লাভ হইতে পারে ওই লাভ আপনার কাজে আসবে না ওই লাভ বাকি ছয় গুলোকে নষ্ট করবে আপনার পুরা মাছের বরফতের মধ্যে এটা বরফতকে নষ্ট করে দিবে দেখতে অনেক টাকা দেখবেন কাজ হবে কম কাজ কম এর জন্য আল্লাহ দিনের জন্য আমাদের প্রবাহে বের করা চাই সময় বের করা চাই হাদিসে পুষ্টির মধ্যে আল্লাহ তারা বলে রেখেছেন আমরা আমার দিনের জন্য সময় বের করো আমার দিন শিক্ষা করার জন্য ইবাদত মন্দির করার জন্য সময় ফারেক করো কি হবে তোমার দিনকে ধনী করে দেব তোমার অভাব অভিযোগকে মিটাই দেব অভাব থাকবে না আল্লাহ তোমাকে বিধান তোমার অন্তরকে ধনী করে দেবে পয়সার জন্য তুমি দান দিয়ে দিবে না পয়সার জন্য দান দিবে না দান তো আল্লাহর জন্য দেওয়া পয়সা তো আসবেই হাতির চাষে মৃত্যু মানুষকে যা খুঁজে তার রেজেন্ট তার থেকে বেশি খুঁজে কারণ তার মৃত্যু হওয়ার আগে ওই রেজেন্টটা তার কাছে আসতে হবে তার যে পয়সার জন্য চব্বিশ ঘন্টা সময় দিচ্ছেন আর একজন দুই ঘন্টা সময় দিচ্ছে বাকিটা আমার দিনের জন্য দিচ্ছে দেখা যাবে যে ওই যে চব্বিশ ঘন্টা দিচ্ছে আট ঘন্টা দিচ্ছে তার চেষ্টক থেকে বাড়বে না যার চেষ্টক ছিল ওটুকুই বাড়বে আর এখন ফেরে দুই ঘন্টা দিল বাকি যে মসজিদের মেহনত করতেছে মাদ্রাসার মেহনত করতেছে বা দাওয়া তো তাবলিগের মেহনত করতেছে দুই ঘন্টা সময় যায় আর অন্য লক্ষ্য দুই ঘন্টায় সময় দেখা চার লোক দিনের জন্য সময় দেখবে দেখা যাবে যে দুই ঘন্টা বসল এক ঘন্টা বসল এটা তার কেস ঘন্টাটা কম ওর কেস ঘন্টা লেখা ছিল চব্বিশ ঘন্টা বসলো পাইলে এক ঘন্টা বসলো ওইটা পাবে এটা কম কম বেশ হবে না আগেই লেখা হয় এই জন্য হুঁশিয়ার লোকেরা অত বেশি সময় দিতে রাজি হয় একই রকম দিবে দিনের জন্য সময় বের করি আল্লাহ দিনের জন্য সময় বের করি একই তো দিবে আল্লাহ তো বলতেছিলাম এই গুলোর অনেক মজিদার আছে এগুলো আমরা জানি না তো জানি সহি হলে করতে হবে এর জন্য সময় বের করতে এখন যে চাঁদ আমাদের সামনে আসছে সেটা খুব উল্লেখযোগ্য চাঁদ এটা হল রবিউল এই মাসে সরকার মোহাম্মদ দুনিয়াতে তিনি রাস্তা তুললে আলামী সারা জগৎ বাসীর জন্য রাস্তা ওনার কারণে আল্লাহ যে রহমত হাসিল করতেন কিন্তু মুসলমানরা পায়নি তাকে কবে পরকালেও রসলের বদলে তাদের আসলে যে স্বাস্থ্যের উপযুক্ত তার কম পাবে শাস্তি আচ্ছা, পাবে তারা রসুলের কাছে কম পাবে আরো বেশি তারা স্বাস্থ্যের উপযুক্ত হবে তিনি সারা মানুষের জন্য রহমত কাফের জন্য রহমত তিনি এই মাসে দুনিয়া আসবেন আবার ইসলামের খাতিরে এই মাসে তিনি জন্মভূমি ছেড়ে মদিনায় চলে গেলেন হ্যাঁ, যাওয়ার জন্মভূমি আমি তোমাকে থাকতাম না যদি আমাকে বাধ্য করা না দিনের সাথে সব কিছু রেখে আত্মীয় দুজন ঘর বাড়ি আপনার থেকে এগুলো পাইছিলেন সব রেখে খালি হাতে চলে গেল ওটাই এবার ইসলামের অনেক ইতিহাস এই রবিউল আহ্বালের সাথে জড়িত তবে যে বিষয়টা বুঝতে হবে অন্য ধর্মগুলোতে অনুষ্ঠান পালনটাই পুরা ধর্ম কতগুলো অনুষ্ঠান পালন পালন করবে এটা তাদের ধর্ম আর কোনো দায়িত্ব নেই খ্রিস্টানদের তাই ইহুদিদেরও তাই হিন্দুদেরও তাই হিন্দুরা বারো মাসের তেরোটা পূজা করে আর কোন দায়িত্ব কিন্তু ইসলাম এমন একটা ধর্ম এখানে অবস্থান আছে জুমার নামাজ অবস্থান ঈদের নামাজ অবস্থান কিন্তু এত পার্থক্য যেটা অনুষ্ঠান সর্বস্ব ধর্ম না অন্যগুলো অনুষ্ঠান সর্বোচ্চ তার মানে অনুষ্ঠানের বাইরে আর কিছু নেই তাদের আর আমাদের কিছু কিছু অনুষ্ঠান তো আছে কিন্তু অনুষ্ঠানের বাইরে আপনি যা করবেন ওখানে আপনার শরীর হয়ে তাই আপনি মসজিদে থাকেন এখানে আল্লাহর বিধান আছে তাই আপনি ঘরে থাকেন ওখানে আল্লাহর বিধান আছে তাই আপনি অফিসে থাকেন ওখানে আল্লাহর বিধান আছে তাই আপনি দোকানে থাকেন ওইখানে আল্লাহর বিধান আছে তাই আপনি বাজারে থাকেন ওইখানে আল্লাহর বিধান আছে সেখানে যাবেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় আল্লাহর বিধান কোন একটা জায়গা আপনি ইসলামে এইরকম দেখাইতে পারবেন না এখানে আল্লাহর হুকুম নেই এখানে আল্লাহ রসুলের কোন তরিকা নেই আমরা এখানে আজাদ আমরা এখানে ফ্রি এইরকম কোন জায়গা আপনি ইসলামে দেখাইতে পারবেন না জিনিসকে নিক্ষেপ করতেছেন কি দেখতেছেন আপনি যায় না যায় আওয়াজ শুনতেছেন ওইখানে সরিয়ে দেন কথা মুখ দিয়ে বের করতে চান ওইখানে সরিয়ে গেছে ওই কথাটা মুখ দিয়ে বের করা যায় না থেকে না চিন্তা ভাবনা করে বের করতে হবে যদিও মাস্টারে এর উপর কোন বিল আসতেছে না আপনি কথা বলতেছেন মোবাইলে করে জানবেন এমনি যেগুলো বলতেছেন বিল আসতেছে না কিন্তু রেকর্ড এরপরে হবে কি কি ফায়দার জন্য এই কথাগুলো বলেছিলে ফায়দা না দেখানো যায় তো শাস্তি হবে আল্লাহ বলার প্রফিট ছিল দায়িত্ব তখন চিন্তা ভাবনা করতে হবে না কথাটা মুখ দিয়ে বের করার আগে প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে আছে এমনকি আপনি একটা বিষয় চিন্তা করতে চান ব্রেনের মধ্যে চিন্তা করতে চান এখানে ধরি ওই বিষয়টা নিয়ে চিন্তা করা দায় আছে থেকে মানুষের কল্যাণের চিন্তা করতে চান মানে হালাল বিষয় চিন্তা করতে চান ভালো বা মানে একটা ভাই নামাজ আছে না ওকে কিভাবে নামাজ আনা যায় এই চিন্তা করছেন খুব ভালো আর যদি কেউ নেই ওকে ডাউন দেওয়া যায় ও কেন আগে বাড়তেছে হ্যাঁ ওর এত উন্নতি কেন হচ্ছে কেমনে ওরা আউট করা যায় আপনি এই চিন্তা করতেছেন আল্লাহ ব্রেনকে গুনার কাজের জন্য ব্যবহার করলেন আল্লাহ কৈফিয়ত তো বলতেছিলাম পার্থক্য এখানে অন্য ধর্মওয়ালাদের কয়েকটা পার্বণ পালন করলে অনুষ্ঠান পালন করলে ধর্ম হয়ে গেল গলত ধর্ম ইসলাম আসার পরে সব সব হয়ে কিন্তু আপনাকে আমাকে আল্লাহ ইসলাম দান করেছেন শুধু অনুষ্ঠান পালন করলে হবে না চব্বিশ ঘন্টা কম নিয়ে চব্বিশ ঘন্টা করণীয় বর্জনীয় লেগে আছে প্রত্যেকটা কাজে লেগে আছে যেগুলো আল্লাহ দায়ের করছে এগুলো স্পষ্ট যেগুলো হারাম করছে ওইগুলো স্পষ্ট আল্লাহ তালা হারামের তালিকা দিয়ে দিচ্ছেন ওলামের দিয়ে দিচ্ছেন ওলামায় বাংলা করে দিচ্ছেন আপনি হারামের তালিকাটা করে দেন তখন আপনি যা বলবেন যা শুনবেন যা দেখবেন যা চিন্তা করবেন হারাম কেন আপনি করবেন হারাম তো সীমিত কয়েকটা এগুলো আপনি করবেন কিন্তু দায় হয়ে গেল আল্লাহ দিন বিলকুল সহজ বিলকুল সহজ মুশকিল এই আমাদের দেশের সহি তালিম হয় না গোনায় কবিরা তালিম হওয়া যাতে প্রত্যেকটা হুসুলরা জানা থাকে এই কথা বিষয় গুনাহে কবিরা বড় রকম গুণা তবে যে যাই বলুক যাই শুনুক যাই দেখুক ঘরে বাদ করবেন গুণা বাদ দিলে আল্লাহ তালা তাকে খরচ আদায় করার সমান সব দান খালি নামাজ পড়লে সব হয় তা না গুণা অর্জন করলে আল্লাহ থেকে স্বভাব দান করেন আমাদের রসুল সাল্লাম এই মাসে আসছিলেন আবার প্রসিদ্ধ কল অনুযায়ী এই মাসে তিনি চলে গেলেন একই মাসে একই দিনে আসলেন একই দিনে চলে গেলেন এর ভিতরে বিরাট ইঙ্গিত রয়ে গেছে দেখো অন্ধের ধর্মের মতো এটা শুধু অনুষ্ঠান পালনের ধর্ম নয় হ্যাঁ? একই দিনে দুটা ঘটায় হ্যাঁ খালি যে অনুষ্ঠান করবেন বাতিল করে কেমন অনুষ্ঠান করবেন একই দিনে দুনিয়াতে আসছেন একই দিনে চলে গেছেন খুশি করবেন না দুঃখ করবেন কথা করবেন অনুষ্ঠান করতে গেলে তো আর খুশির অনুষ্ঠান না দুঃখের অনুষ্ঠান কোনটা করবেন খুশি করেন আজকে আচ্ছা, রসুল চলে গেছে এটা আপনারা খুশি হয়েছেন আল্লাহ রসুলের যদি কেউ খুশি হয় তার ইমান থাকবে আবার যদি কেউ দুঃখ পালন করে মাতম করল তারপরেও প্রশ্ন হবে এই দিনে আল্লাহ রসুল দুনিয়াটা এটা আপনি দুঃখিত হয়েছেন এমন একটা সুরজ আল্লাহ তালা করে দিচ্ছেন আপনি খালি হেঁটে পার্বন পালন করবেন পার্বন আর এই অনুষ্ঠান করে বসে থাকবেন এর সুযোগ নেই আপনাকে চব্বিশ ঘন্টা জিন্দিগিতে রসুলের সুন্দর করতে হবে অনুষ্ঠান পালন করে বসে থাকলে হবে না চব্বিশ ঘন্টা জিন্দিগিতে আপনার রসুলের সুন্দরকে ঠিক করতে হবে যেখানে আল্লাহর হাবিবের সুন্দর এইখানে তখন আপনাকে আজ থেকে রসুল বলা হবে কিছু লোক দেখা যায় সারা বছর কিছু করে না আর বললে কতগুলো বেদাত করে কিছুই করে না আর তার করে বেদাত গুরুত্ব পাবে না এরকম হাতে দূরত করতে বলা যাচ্ছে আমি চুপ কেন বলা এটা করো আদানের পরে দুধ করতে বলা হয় সে আদানের পরে পড়বে না সে আদান দেওয়ার আগে হ্যাঁ আগে গেয়া কই পাইলা আল্লাহ রসুল বলে গেছে আজানের পরে আমার উপর দুরুদ শরীর পড়ো তুমি ওটা আগে নিয়ে আসছো তোমারটা কবলে হবে না আগে পড়া হাদিস কোথায় যদি আজান শুরু করার তুমি পড়লা হাদিস দেখাও তাহলে আমরাও পড়বো আর হাতির তখন নেই তুই বেকার কেন করতেছিস আর করো হঠাৎ দাঁড়াই যাবে দলের করো হঠাৎ আরে পুরোটা দাঁড়াই পড়ে জানেন যদি আপনার দাঁড়াই পড়ার ইচ্ছা থাকে পুরোটা দাঁড়াই পড়ে আমরা পুরাটা বসে পড়ে হঠাৎ দাঁড়ালেন কেন নামাজে যখন দুরুদ শরীফ পড়েন তখন দাঁড়ান না কেন যদি হঠাৎ দাঁড়িয়ে গেলে কোনো সব হয় নামাজ হঠাৎ দাঁড়িয়ে গেলেন না কেন দুরুদ করতে করতে হঠাৎ এই কথাই বলতেছিলাম সারা বছর পূর্ণতে কোনো খবর নেই সুলতানকে দা করলো তাও সব বেদা ভিত্তিহীন আর এই দিনটা আসলে তারা ঈদের মিলাদুল নবী ঈদ তো আল্লাহ তালা তার কোরআন হাদিসে সুদা রাখছে ঈদ উল ফেতর ঈদ উল আজহা এইটা যে ঈদ এর হাদিস কোথায় এইটাও একটা ঈদ করতে হবে যেহেতু এদিন আল্লাহ রসুল মারা গেছে ইন্তকাল করছে রসুল ইন্তকালের দিন কি হতে পারে না মুসলমানের জন্য ঈদ হইতে পারে না মুনাফের জন্য হতে না রসুলের ইন্তকালকে ঈদ বলা যখন থেকে ঈদ দাম দেওয়া যখন সারা বছর আপনি ফুরসত করলেন না আর একদিন ঈদ করলেন কি তাও দেখা যায় যুবক যুবতীদেরকে তো মিছিল বের তাদের পর্দা করতে বলা হয়েছে বাড়ির আঙ্গিনার মধ্যে থাকতে বলা হয়েছে একান্ত থাকা না হলে বাইরে বেশ হতে মানা করা হয়েছে মিছিলকে একান্ত থাকা বলা যায় চুলকে এমন কোনো কাজ মহিলাদের জন্য এখন তো দেখা হয়ে গেছে তাই বেরোয় আসছে পুরুষ ভাবে করতেছে এর দলিল কি আল্লাহ রসুল্ল মত পাওয়ার পরে এই বছর তিনি তো ছিলেন দেখান এই তেইশ বছরে কোন এক রবিউল আওয়ালে তিনি মিছিল বের করেছিলেন কিনা যদি বাদত হয়ে থাকে কোন একটা বছর নতুন করছেন সব বছর করতেন এক বছর করেন ওনার এতেকালের পরে সর্বশেষ স্বামী তিনি মারা গেছেন একশো ইত্রিশে আবু তুফায়ন আহমেদ দশম হিসেবে দুজন মারা গেছেন আর একশো দশে উনি মারা গেছেন উনি সর্বশেষ স্বামী হুজুরের নবুয়াকে তেইশ বছরে কোনো মিছিল বের করেন নাই ওনার ইন্তেকালের পরে ছয় পর্যায় কর্মে মারা যেতে যেতে একশো বছর পর্যন্ত ছিল একশো বছর হুজুরের ইন্তেকালের পরে একশো বছরের পরে দেয় আর কোনো সাহাবি দিলেন দিলেন এ কথা হুজুর হায়াতও বলে দিতে আজকের একটা হিসাব একদিন হিসাব করা যাবে এখান থেকে একশো বছরের মাথায় তোমাদেরকেও দুনিয়াতে থাকবে একশো বছর মাথায় এই আবু তুফান আবেদ তিনিও মারা গেলেন তো হুজুর ইন্তেকালের পরে একশো বছর পর্যন্ত তাহারা একেবারে বিভিন্ন শহরে সরাই দিলাই দিলেন কিন্তু আপনি কোন হাদিস দেখাতে পারবেন না যে ওনারা এই একশো বছরের মধ্যে কোন একটা রবিউল্লাহ হলে মিছিল বের করছিল দেখেন সারা দুনিয়ার আলম মিলে কোরআন হাদিস ভেবে দেখো আছে কিনা তারা রসুলের সুন্দরকে জিন্দা করার জন্য নিজের দেশ সব থাকছে ওদিকে আলজেরিয়া নাইজেরিয়া বরফটা পর্যন্ত পড়ছে আর এদিকে সেই দুনিয়ার পূর্ণ প্রান্ত পর্যন্ত পড়বে তারা এরা এখন কোরবানি করছে আল্লাহ রসুলের সুন্নতকে দুনিয়াবাসীর কাছে পৌঁছানোর জন্য এইটা যদি সুন্নত হতো এই সুন্নতটা পৌঁছায় না কেন এই তারিখ ইন্তেকালের তারিখে মিছিল বের করা যদি সুন্নত হতো এটা তারা পৌঁছায় যান নাই কেন আল্লাহ রসুলকে এক বছর কেন বলেন নাই ওনারা একশো বছর কেন বলেন নাই তাহলে কি তারা দাবি করবে ওনাদের থেকে আমরা বেশি আফ্রিকার ওষুধ এবং এটাকে দুনিয়া দুনিয়াবাসীর কাছে গ্রহণযোগ্য হবে ওনাদের দিলে যে মহাপত ছিল এদের দিলে তার মধ্যে বেশি মহাপত তুমি সারাদিন বেদাত কেন করো তোমাদের মাথা থেকে পাওয়া পর্যন্ত হ্যাঁ দূরবীন দিয়ে একটা সুন্দর কেন দেখা দিতে না দূরবীন দিয়ে একটা সুন্দর দেখা দিতে না যে আশেখার ওষুধ হয়ে গেল কিসের এই জন্য আমার এলেন আমি আপনাদেরকে বলি মিলাদুল্নবীর অর্থ হল রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনা করা মিলাদ মানে জন্ম এটা মুস্তাহাব খায়ের বারাকাতের জিনিস এটাও করা উচিত আর একটাকে বলা হয় সিরতুল নবী সাল্লাহ এটা হল চল্লিশ বছর বয়সে যে আল্লাহর পক্ষ থেকে নবাদ পাইলেন এই দুনিয়াবাসীর দুনিয়া আঠাতের কল্যাণের জন্য হ্যাঁ, একটা নীতি পাইলেন রুটিন পাইলেন কেমন পর্যন্ত জিন ইনসানের হ্যাঁ, কল্যাণের চাপিকাঠি পাইলেন সেই পর্যন্ত ওইটার আলোচনাকে বলার বলা আছে যে মানে চাল চালন হবে পরে হিসেবে হিসেবে আলোচনা হবে এইটা হলো কোরআনের তাফসিল এই কেরামের আলোচনা কোরআনের তাফসিল আল্লাহ যা করেছেন যা বলেছেন কোরআনের কোনো না কোনো আয়াতের ব্যাখ্যা হবে কোরআনের কোন না কোন আয়াতের ব্যাখ্যা ওঠে যে এটা ফরজ মিলাদুল্নবীর আলোচনা হুজুরের জন্মের সময় যেটা আলো বের হয়েছিল এই দেখা দিচ্ছিল পারস্যের এতগুলো হ্যাঁ, গুম্বুল ভেঙে পড়ছিল তাদের বিরাট প্রাসাদ ফেটে গেছিল অনেক ঘটনা অনেক ঘটনা মা হালিমা ফাজিয়া কি বরকত চাইছিলেন এসব ঘটনা কিন্তু এইটা যেটা মেলাদ নবী বলা হয় এটা মুক্তাহাব এটা মুক্তাহাব খায়ের মতো জিনিস এটা আলোচনা করতে হবে হাদিসে আছে আর একটা হল চল্লিশ বছর থেকে নিয়ে তেষট্টি বছর বয়স পর্যন্ত আল্লাহ থেকে যা পাইছেন উম্মতের কাছে পেশ করছেন ওই আলোচনা ওটার নাম সিরাতুল নবী সাল্লাহ ওটার আলোচনা হলো ফরজ ওটা পড়ানোর তফসিল ওটা পড়ানোর তফসিল তা আপনি যদি হাফ করতে হয়ে থাকেন আপনি মেলাদের আলোচনাও করবেন রসুলের জন্ম বলবেন সংক্ষেপে আয়ের বর্ষের জন্য এবং আপনি সিরতের আলোচনাও করবেন কিন্তু ওইটা আপনার আপনাদের ফরজ সিরতের আলোচনা করা ওইভাবে জিন্দগি গঠন করা এটা আপনার আমার বলে ফরজ তুমি ওটা শিখো পরিবারকে শিখাও ওটাও করবেন দোটা করবেন আপনি সহি মুসলমান হয়ে থাকলেন দোটা করবেন কিন্তু যদি বালক মুসলমান হয়ে থাকেন খালি একটা করবেন হ্যাঁ আপনি বলেন ঈদের মেলাদুল নবী ঈদের মেলা নবী সেটা আপনি গুণাম করে বলবেন আপনি খালি হুজুরের মৃত্যুর দিন পালন করবেন আর ধর্ম বৃত্তান্ত বলবেন কিন্তু নব্বর পাওয়ার পরে তিনি উন্মতকে কি কি দায়িত্ব দিতেন এগুলো আপনি বলবেন কেন বলে না এগুলো বললে বক্তা দিদি আগে ধরা খায় তার ভিতরে এগুলো কিছুই নাই যতদিন ছেড়াটা আলোচনা করতে যায় তত বলি ধরা পড়ে কিন্তু আপনি যদি ছেড়াটা আলোচনা করলেন ইমানের মেহনত করতে হবে নামাজ সহি করতে হবে কোরআন সহি করতে হবে হালাল হারাম দেখে চলতে হবে বাপ মায়ের হক জানতে হবে বিপত্তের হক জানতে হবে কিন্তু আপনি একসাথে করেন না সারা বছর পুরো মিলান বাইরে আপনার তার আজকে পয়লা এগুলো করে না তারা কখনো বলে না এটা বলতে গেলে সে নিজেই বিপদে পড়ে নিজেই বিপদে পড়ে এটা বলুন সঠিক মুসলমান না সঠিক মুসলমানের মেলার জন্য কি বলবে না কিন্তু শুধু মেলার জন্য আমি বলতে কোনো অসুবিধা নেই ওদের জন্ম তো সহি হাতিতে যা বলবে আবার তেইশ বছর আলোচনা এটাও পাবে তো খরচ তোমরা পাবে তাদের কেউ যদি শুধু ইতি মেলাদুল শুধু মেলাদুল নবী আলোচনা করে আর সিরাজের আলোচনা করে তো বুঝবেন ডাল মে কালা হয় কাবাব মে হাজি হয় এই লোকের মধ্যে সমস্যা যে রসুলের সিরাজ বাদ হবে সেই তার হাজিয়া বন্ধ হয়ে যাবে রসুলের সিরাজেই তিনি লোকদেরকে দিনের দাওয়াত দিতেন আর বলতেন লাকুম আলাইহি আজরা ইন্না আজরিয়া একটা সামনে খাওয়া আমি যে তোমাদেরকে দিনের দাওয়াত দিলাম তোমাদের থেকে আমি কোনো বিনিময় চাই না তোমাদের থেকে আমি কোনো বিনিময় চাই না আমি আমার বিনিময় আল্লাহ থেকে এটা আসবে এটা যে আসবে সেই প্রশ্ন করবে হলুদ আমার বাপ বলে গেছিল আপনি কথা বলে টাকা দিলেন আপনি রসুল কি করলেন হ্যাঁ, আপনি কোনটা করলেন অমুক দিন আপনাদের ঘটা পড়াইছিলাম অমুক দিন তারাবি পড়াইলেন এটাও টাকা দিচ্ছে অমুক দিন আমার বাপের দানাটা পড়াইছেন এটাও টাকা দিচ্ছে দানাটা পড়ায় টাকা নেওয়া যায় তো দেখা যাবে যে সবটার এই দলে কিন্তু লোক পাইবেন চেরাতে আসে তার চেহারা খুলে দেয় তার পিছনে সে একটা সমাজ এই জন্য আলোচনা করবেন সুতরাং যাতে দেখবেন শুধু এই ঈদে মেলাদুজমিন লাফালাফি করতেছে তারা সেরা তারা মনে করতে রাজি নেই বুঝবেন ডাল মে কালা তা বাপ দেখা দিয়ে আর একটা কথা মনে করে রাখেন ঈদ আমাদের করতে হবে তো কিন্তু অনেকে এটাকে রবিও আওয়াল মাসে সীমিত করে ফেলে কেন প্রচুর চাল চলন রসুলের এক বাকি এগারো মাস কি বলবেন আপনি এটা এক মাসের আলোচনা করতো না এটা বারো মাসের কারো বারো মাস আলোচনা করতে হবে এটা শুধু নিজে এটা শুধু রোজের আমার পাশে না এটা বারো মাস বারো মাস কি আপনার পুরো জেন্দিকেই যাবেন জন্য যে আপনি রসুলের সুন্নত শিখবেন আর শিখাইবেন আপনার জেন্দিকে কি জন্য ব্যবসা করার জন্য ব্যবসা করার জন্য এই মুসলিম জাতিকে সৃষ্টি করা হয় নাই ব্যবসা করবে আবার এই উন্নতের দাওয়াত দেওয়ার জন্য সময় বের করবে একদম সাহাবিকে দেখেছেন পাঠান না উনি ব্যবসা করতে করতে মারা গেছে উনি কৃষি করতে করতে মারা গেছে উনি চাকরি করতে করতে মারা গেছে একদম সাহাবিকে চোখে চোখে রাখবেন অতটা আমাদেরকে ছিল কি করছে তারাও হালাল দিকে করছে যে কিন্তু পয়সা হাতে আসছে বিবিকে কিছু দিতে কিছু নিজে লয়ে আল্লাহ দিনের দাওয়াত দিতে রসুল সুন্নতের দাওয়াত দিতে আল্লাহ রাস্তায় বেড়ে গেল আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন যাতে আমার সব নবী আসবে না এই চিন্তা তোমাদের এই শিক্ষিকায় রাখতে হবে আল্লাহ তোমাদেরকে দায়িত্ব দিতে তোমরা নবী না কিন্তু নবী নবীওয়ালা কাজটা যেহেতু নবী আনবে না সে তোমাদের কান্দে দেওয়া হয়েছে আর এইটার কারণেই তোমাদের সর্বোত্তম দাঁতি বলা হয়েছে তাদেরকে বোঝাবে কাজ নবীওয়ালা তুমি নবী না তুমি কোনো নবী না কিন্তু আর কোনো নবী আসবে না যে আসবে না ভাই তোমাকে আল্লাহ তালে দায়িত্ব দিচ্ছেন কোরআনের আয়াত কোন হে তোমরা সর্বোত্তম সর্বোত্তম জাতি কেন ওটা কল্যাণের জন্য তোমাকে পাঠানো কি কল্যাণ এই দিনের দাওয়াত রসুলের সুন্নতের দাওয়াত প্রত্যেকটা মুসলমানকে দিতে হবে প্রত্যেকটা মুসলমানকে এই কাজ করতে হবে যে যেখানে আছে যে যে উদ্দেশ্যে এখানে যাবে দিনের দাওয়াত দিতে হবে কেউ তাকে বলবেন আর না বলবে ইনশাআল্লাহ আমার তো ভালোবাসি সুন্নতের আলোচনা করি আপনার শুনতে থাকবেন এতে হবে কি যে আইন পরিমাণে এলেন ইনশাআল্লাহ আপনাদের জানা হয়ে যাবে কথাগুলো আমরা পৌঁছাতে থাকবো তবলিগে দেয় পৌঁছাবো যে এই মুহূর্তে তবলিগি দেয়কে পারতেছে না তার কোন ওজন আছে সব পৌঁছাবে ওটাও তবলিগ আমাকে ভুল বুঝে যে তবলিগে দেয় কইলে তবলিগ হবে আর আমি যদি ডাইরেক্ট বলি তো তবলিগ হবে এটা ঠিক ওটা কাজ শেখার জন্য একটা ভালো পথ কিন্তু মুসলমান যে শিখানো যায় তাই কাকরালের পক্ষতে যাক না যায় ওইখানে দিনের কথা বলবেন ওইটাও তবলিগ ব্যবসার মাল আনতে গেছেন চট্টগ্রামে ওইখানে বলেন হ্যাঁ। গেছেন ব্যবসা করতে ওইখানে বলেন ওটা চলবে তো আল্লাহ তালা আমাদেরকে সহি জিনিস আমরা মিলাদ নিয়েও চলবো ফেরাত নিয়েও চলবো শুধু ওই ঈদে মেলার জন্য যারা অস্তিত্ব আছে এই বিশ্বের কোনোদিনও কেউ করে নাই একশো তেইশ বছরের মধ্যে এই সমস্ত ভিত্তিহীন কাজে সময় নষ্ট না করে আমরা সুন্নতকে নিজের যে ফিট করি অন্যকে দাওয়াত দেই এটার জন্য আপনাকে আমাকে মানা হচ্ছে সর্বোচ্চ মূল্য বানা তাহলে আমার বয়ান এই পর্যন্ত শেষ